আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই যদিও রবে না জানি পুষ্পে সাজানো পথ রবে রবে কণ্ঠ কুমায় কণ্ঠ কুমায় আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ে যেতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ে দিতে চাই যদিও রবে না জানি পুষ্পে সাজানো পথ রবে রবে কণ্ঠ কুমায় কণ্ঠ কুমায় আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার তথা সিএসপির ব্যানারে সাইমুম শিল্পী গোষ্ঠীর প্রথম ভিডিও অ্যালবাম স্বপ্নের রংধনু দেখার আমন্ত্রণ জানাচ্ছি প্রথমে একটি কোরাস মহান আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসায় নিবেদিত চলুন দেখি এই ধরুনি ওই নীলসমা নদীর কলতা সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান তোমার প্রেমের গান তোমার প্রেমের গান এই ধরণী ওই নীল আসমা নদীর কলতা সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান তোমার প্রেমের গান তোমার প্রেমের গান সাজ সকালে পাখিরা সপে তোমার না ঝর্ণা ধরে তোমার নামে মৃত অবিরা সাজ সকালে পাখিরা সপে তোমার নাম ঝর্ণা ধরে তোমার নামে মৃত অবিরা সাগর ঢেউয়ের মাঝে শুনি সাগর ঢেউয়ের তোমাকে শুনি তোমার গুণগান তোমার গুণগান তোমার গুণগান এই ধরণী ওই নীল নদীর কলতা সবাই গানে নিরবধি তোমার দিনের গা প্রেমের প্রেমের কোকিল ডাকে কুহু কুহু মনের হরষে তোমারি নাম শুনি প্রভু মৃদু বাতাসে কোকিল ডাকে কুহু কুহু মনের প্রভু মৃদু বাতাসে ঘুমুর বলে গুনগুনিয়ে ঘুমুর বলে গুনগুনিয়ে তুমি মহিয়ান তুমি মহিয়ান তুমি মহিয়া এই ধরুনি ওই মা নদীর কলতা সবাই গাহে নিরবধি তোমার প্রেমের দান তোমার গুণগান তোমার প্রেমের গান